একত্রিত হওয়ার তৌফিক দান করছেন ইমান নিয়ে কিছু আলোচনা করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে করে দিচ্ছেন আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই পৃথিবীতে যুগে যুগেই মানুষদের কাছে আল্লাহর কথা বলার জন্য মানুষদেরকে তাদের এই দুনিয়ার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত করানোর জন্য যুগে যুগে আল্লাহ তালা এই পৃথিবীতে নবীদেরকে পাঠাইছেন আর নবীদের কাজ ছিল মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা সৎ কাজে মানুষদেরকে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহর দিন পালনের জন্য আহ্বান করা এটাই হলো সমস্ত নবীদের কাজ নবীদের দায়িত্বই এটা ছিল কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামকে হুকুম দিচ্ছেন يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك يا أيها الرسول হে রসুল بلغ ما أنزل إليك من ربك আপনার প্রভুর পক্ষ থেকে যে বার্তা আপনার কাছে পৌঁছেছে আপনি তা মানুষের কাছে প্রচার করুন মানুষদের কাছে এই কথাগুলো আপনি বলে দিন আল্লাহর কথাগুলো মানুষদের পর্যন্ত বলা এটা আপনার কাজ এটা আপনার দায়িত্ব আপনি ডাকুন রব্বিকা আপনার প্রভুর পথের দিকে মানুষদেরকে ডাকুন বিল ইকমতি জ্ঞানের কথার দ্বারা জ্ঞান গর্ভ কথার দ্বারা এবং উত্তম উপদেশ দ্বারা আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন কোরআনে করিমের অন্যত্র আল্লাহ তালা বলতেছেন ফাহাল আরে আমার নবীদের তো দায়িত্ব ছিল মানুষদেরকে সুস্পষ্ট ভাবে আল্লাহর কথা বলে দেওয়া আল্লাহর পট্টা মানুষদের সামনে সুস্পষ্ট করে দেওয়া এটাই আমার নবীদের দায়িত্ব ছিল কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন মমিনদের পরিচয় আলোচনা করতেন মমিন কারা প্রকৃত মমিন কারা এই মমিনদের পরিচয় আলোচনা করতেন সুরায় আলে ইমরানের একশো চোদ্দ নম্বর আয়াতের মাঝে তো প্রকৃত মমিন কারা এই পরিচয়টা আল্লাহ তালা উপস্থাপন করার জন্য যে সমস্ত গুণাবলীগুলোর আলোচনা করছেন সে গুণাবলীগুলো হল ওই সমস্ত ব্যক্তিরা হল প্রকৃত মুমিন তারা মানুষদেরকে সত্যের দিকে ডাকে আনিল মুনকার আর মানুষদেরকে অন্যায় কাজে তারা বাধা প্রদান করে ফিল খাইরাত আর কল্যাণময় কাজগুলোর মাঝে তারা প্রতিযোগিতা করে আর এই সমস্ত গুণের অধিকারী লোকেরাই হল সৎকর্মশীল এই দেখেন এইভাবে কোরআনে করিমের মাঝে অসংখ্য আয়াতের মাঝে আমরা যে বিষয়টা দেখি যে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে ইমানের হুকুম দিছেন ইমান অর্জনের হুকুম দিছেন নামাজের হুকুম দিছেন রোজার হুকুম দিছেন এই সমস্ত এবাদতের মাঝে মুমিনের অন্যতম একটা এবাদত মুমিনদের অন্যতম একটা দায়িত্ব হল আমর বিল মারুফ নেহি আনিল মুনকার একজন মুমিনের জন্য নামাজ পড়া যেমন দায়িত্ব আল্লাহর একটা হুকুম রোজা রাখা এটা যেমন দায়িত্ব আল্লাহর হুকুম জাকাত দেওয়া এটা যেমন একজন মুমিনের দায়িত্ব ইমানকে অর্জন করা এটা যেমন একজন মুমিনের দায়িত্ব ঠিক একজন মুমিনের জীবনের অন্যতম একটা দায়িত্ব হল আমর বিল মারুফ মানুষদেরকে সত্যের দিকে ডাকা ওয়া অন্যাহিও আনিল মুনকার আর মানুষদেরকে অন্যায় কাজের মাঝে বাধা দেওয়া বরং দেখেন পুরানে করিমের এই সমস্ত আয়াতগুলোর মাঝে আমরা দেখতে পাই যে নামাজ রোজার আলোচনার আগে আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের আলোচনা আনা হয়েছে মুমিনের গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ আগে আনছেন প্রকৃত মুমিন হল সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে মানুষদেরকে সত্যের দিকে ডাকে অন্যায় কাজে বাধা প্রদান করে এই গুণাবলীর আলোচনাটা আগে আসছে তারপর আলোচনায় আসছে জাকাতা তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এই গুণাবলীগুলোর আলোচনা পরে আসছে আগে এই আলোচনা আসছে যে তারা মানুষদেরকে সত্যের দিকে ডাকে অন্যায় কাজে তারা মানুষদেরকে বাধা প্রদান করে তাই এই কাজ পুরানি করিমের মাঝে এই কাজের গুরুত্ব এবং এই কাজের যে দায়িত্বটা একজন মুমিনকে এই কাজের দায়িত্বটা ঠিক কিভাবে দেওয়া হয়েছে হাদিসের মাঝে আছে যে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সাহাবিদের থেকে আত নিতেন তো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছ থেকে যে বাই আত নিতেন বাই আতটা কিসের বাই আত ছিল কেন সাহাবায়করাম থেকে তিনি বাই আত নিতেন সেই বাইয়াত গুলো কি কথার উপর বাইয়াত ছিল তো বুখারি শরীফের সহি হাদিস হজরত জরির ইবনে আবদুল্লাহ হজরত মহিরা ইবনে আল্লাহ ওনারা বর্ণনা করতেছেন হাদিস বায়াত রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বাই আতের মাঝে আবদ্ধ হয়েছি বাই আত শব্দের অর্থ হল অঙ্গীকার আমরা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত হয়েছি অর্থাৎ নবীর হাতে হাত রেখে আমরা অঙ্গীকার করেছি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন সে অঙ্গীকারটা কিসের অঙ্গীকার ছিল বুখারি শরীফের হাদিসকে খুলে দেখুন হজরত জরির ইবনে আবদুল্লাহ হজরত মহিরা ইবনে আনহু তারা বর্ণনা করতেছেন নবী করিম সাল্লাহ যে সাহাবা একরামদের কাছ থেকে বাই আত নিতেন সেই বাই আতটা কিসের বাই আত ছিল رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة নবী সাহাবা একরামদের কাছ থেকে বায়াত নিতেন হজরত জরির ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন নবীর হাতে হাত রেখে আমরা অঙ্গীকারে আবদ্ধ হয়েছি আমরা বেয়াত হয়েছি নবী আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন নালা ইকাম যে আমরা সব সময় নামাজকে কায়েম করব কোন অবস্থাতেই আমরা নামাজ ছাড়ব না ও ইতা ইজাকা মালের উপরে যখন জাকাত আসবে আমরা জাকাত প্রদান করব কোন অজুহাতে আমরা জাকাত থেকে অবহেলা করব না আর সমস্ত মুসলিমদের কাছে আমরা দাওয়াত দিব নবীর পয়গাম যে পয়গাম নবীর কাছ থেকে শুনতেছি সেই পয়গামটা আমরা আরেকজন ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেব এই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমাদের কাছ থেকে নেওয়া অঙ্গীকার ছিল এই ছিল অঙ্গীকার নবী সাহাবা একরামদের কাছ থেকে যে অঙ্গীকার নিতেন বাইয়াত নিতেন কিসের বাইয়াত ছিল আরো দেখেন হজরত উবাদা ইবনে সামেদ রাজিয়াল্লাহু মাঝে সহি বর্ণনা সহি হাদিস তিনি বর্ণনা করেন আমরা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন সর্বাবস্থায় আমরা নবীর আনুগত্য করব সর্বাবস্থায় নবীর দিনকে মেনে চলবো সর্বাবস্থায় দ্বিতীয় আমরা মানুষদের সর্বদা সত্যের দিকে ডাকব এবং মানুষদেরকে অন্যায় কাজে আমরা বাধা প্রদান করব ওয়ালা আন্নাকুল ফিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আল্লাহর কথা মানুষদের কাছে বলবো ওয়ালা নাখাফু লাউমাতা লাইম ফিহি আল্লাহর কথা বলার কারণে মানুষ যদি আমাদেরকে তিরস্কার করে মানুষ যদি আমাদেরকে ছোট মনে করে মানুষ যদি আমাদেরকে বিভিন্ন ধরনের মন্দ কথা বলে কোনো কথার আমরা পরোয়া করব না আল্লাহর পথে চলব খুব বুঝার চেষ্টা করি নবীর বাই আত নবী সাহাবায়করাম থেকে বাই আত কেন নিতেন সেই বাই আটটা কিসের বাই আত ছিল সেই অঙ্গীকারটা কিসের অঙ্গীকার ছিল নবী তো এই কথা বলে সাহাবা একরামদেরকে ডাকেননি যে আমার হাতে হাত ধরো জান্নাত বাবা আমার হাতে হাত ধরো হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব এই ধরনের বেয়াত নবী কোন সাহাবা একরামদের কাছ থেকে নিছেন কোন হাদিসের মাঝে নবীর হাজার হাজার হাদিস সংরক্ষিত সাহাবা একরামদের মাধ্যমে একটা হাদিসের মাঝে একটা দুর্বলতম জয়ীফ হাদিসের মাঝেও তার কোন রেফারেন্স নেই খুব বোঝার ব্যাপার বরং নবী সাহাবা একরামদের কাছ থেকে অঙ্গীকার নিতেন আমার হাতে হাত ধরে শপথ করো যে তোমার কাজ হলো দাওয়াত যে দাওয়াতটা আমার কাজ এবং সাহাবা একরাম যখন নবীর হাতে বাইয়াত হইতেন জীবনের সবচেয়ে বড় কাজ বানায় নিছেন এই দাওয়াতের কাজকে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা আর অন্যায় কাজকে প্রতিরোধ করা তাই খুব বুঝা দরকার আমাদের সমাজের সেই মানুষদের যারা জান্নাত লাভের জন্য নবীর সাফাতের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য পেরেশানি দূর হওয়ার জন্য সন্তান লাভের জন্য দরবারে দরবারে ঘুরে বেড়ায় আর দরবারের কাছে প্রত্যাশা করে যে সেই দরবারে গেলে নবীর সাফাত আসবে সেই দরবারে গেলে জান্নাত লাভ হবে আর যা খুশি তাই করা যাবে দরবারের খাজাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমার যাবতীয় দায়িত্ব খাজার হাতে তাদের কান লাগায় শোনা দরকার যে জান্নাত দেওয়ার মালিক কে আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এই সমস্ত কিছু আল্লাহর দায়িত্ব সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে কোনো খাজার হাতে সন্তান দেওয়ার ক্ষমতা নাই ব্যবসার উন্নতি দেওয়ার ক্ষমতা কোনো খাজার হাতে নাই এই সমস্ত কিছুর মালিক এক আল্লাহ তাই নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম নিজে পর্যন্ত এই অঙ্গীকার কাউকে দেন নাই এই গ্যারান্টি কাউকে দেন নাই যে আমার হাতে হাত ধরলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে আমার হাতে হাত ধরলে সাফা হাত পাওয়া যাবে এই অঙ্গীকার নবী নিজে দিচ্ছেন নবী নিজে পর্যন্ত দেন নাই বরং নবী এই অঙ্গীকার নিছেন যে মানুষদেরকে আমার কাজ করবা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবা মানুষদেরকে অন্যায়ের মাঝে বাধা দিবা নবী এই অঙ্গীকার নিতেন মানুষদের কাছ থেকে সেই অঙ্গীকার ছিল দাওয়াতের অঙ্গীকার সেই অঙ্গীকার ছিল আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের অঙ্গীকার তাই জান্নাত যদি অর্জন করতে হয় তাহলে নবীর পথে আসতে হবে শয়তানের যাবতীয় প্রতারণার জালগুলোকে ছিন্ন করে নবীর পথে আসতে হবে আর নবী করিম সাল্লাহ আলহি প্রত্যেকটা মুমিনের কাছ থেকে যে অঙ্গীকার চান সেই অঙ্গীকার হল যে দিন প্রচার দিন প্রতিষ্ঠা আল্লাহর কথা মানুষদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বকে গ্রহণ করো এই হলো আমার সাথে তোমাদের অঙ্গীকার যারা আমাকে মহব্বত করো তারা আমার কাজ করো নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছ থেকে এই অঙ্গীকার নিছেন আমরাও যদি সেই অঙ্গীকার অনুযায়ী কাজ করি সেই অঙ্গীকার অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করি তাহলে আশা করা যায় হাসরের ময়দানে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের সে পানি সেই শরবত এটা পান করা যাবে নবীর সাফাত এটা অর্জিত হবে আর আজকের এই ধোকাবাজি এই প্রচারণার যারা যারা আবদ্ধ হয়ে যায় যারা সন্তানের জন্য সাফাতের জন্য খাজার দরবারে ছুটে হাসরের ময়দানে খাজাদের জবাব হবে দেখো আল্লাহর ওয়াদা সত্য ছিল আল্লাহ যে অঙ্গীকার তোমাদেরকে দিয়েছিলেন সেই অঙ্গীকার সত্য ছিল আল্লাহর কথা সত্য ছিল আল্লাহর নবীর কথা সত্য ছিল ইমান তোমাদের অর্জন করা প্রয়োজন ছিল নামাজ পড়া তোমাদের প্রয়োজন ছিল আমর বিল মারুফ নেহি আনিল মুনকার আল্লাহর দিনের দিকে মানুষদেরকে ডাকা আল্লাহর দিন বিরোধী প্রত্যেকটা কাজকে প্রতিহত করা তোমাদের দায়িত্ব ছিল সে দায়িত্ব যদি পালন করতে আজকে আল্লাহর দরবারে জান্নাত তোমরা প্রত্যাশা করতে পারতে কিন্তু আল্লাহর ওয়াদাকে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিকে আল্লাহর দেওয়া পথকে তোমরা গ্রহণ করো নাই বাবা আত্মকম আমি একটা পথের দিকে তোমাদেরকে ডেকেছিলাম আমার ডাকে তোমরা ছুটছ আমার ডাকে তোমরা এসেছ আখলাফতকম আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম আজকে সেই ওয়াদাটাকে আমি ফিরিয়ে নিলাম দেখো দুনিয়ার জিন্দিগিতে তোমরা যে আমার পিছনে ছুটছ আমার কাছে আসছো আমার দরবারে নাজরানা দিছ তোমাদের উপর আমার কোন শক্তি ছিল না তোমাদের উপর আমার কোন প্রভাব ছিল না মা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি কিন্তু আমি তোমাদেরকে ডাকছি আমি পোস্টারে পোস্টারে পুরো শহরটাকে রঙিন করে দিছি আমি বিভিন্ন ফেস্টুন দ্বারা বিভিন্ন গেট দ্বারা শহরের পথে পথে আমি বিভিন্ন ধরনের প্রচারণার ব্যবস্থা করতে তোমাদেরকে ডাকছি দাও তো কম তুমলি তোমরা আমার ডাকে আসছো তোমরা আমার ডাকে আসছো আমি তোমাদেরকে আনি নাই পালা তালু মুনি সুতরাং আজকে আমাকে তিরস্কার করো না ওয়ালুমু আনফুসাকুম বরং নিজেকে তিরস্কার করো মা আনাবি মুসরিখিকুম মা আনতুম বিমুসরিখিয়া আজকে না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না তোমরা আমার কোনো উপকার করতে পারবে কারো কোনো কিছু করার ক্ষমতা নাই কারণ আজকের দিনের সমস্ত ক্ষমতা হলো আল্লাহর সেদিনের ক্ষমতা কার সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে একক আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা সেদিনের ক্ষমতা আল্লাহর সেই ক্ষমতার ভাগিদার সেদিন আর কারো হওয়ার সুযোগ থাকবে না তাই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবা একরামদের কাছ থেকে যে বাইয়াত নিছেন সেই বাইয়াতটা কিসের বাইয়াত ছিল বুখারি শরীফের হাদিসের মাঝে পরিষ্কার ভাবে আল্লাহর নবীর সাহাবা একরাম তারা বর্ণনা করতেছেন সেই অঙ্গীকার ছিল যে আমরা সর্বাবস্থায় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আনিত দিন এই দিনের উপর চলব মানুষদেরকে এই দিনের পথে রাখবো অন্যায় কাজে বাধা প্রদান করব ব্যাপারটা সকলের বুঝে আসলো না তো খুব বুঝার ব্যাপার ব্যাপারটা বুঝে নেওয়া উচিত দাওয়াত এই দিনের আলোচনা করা ইমানের আলোচনা করা এটা সকলের জন্য প্রয়োজনীয় আমরা তো অনেকেই মনে করি যে আমরা তো নিজেরা সকলেই মুসলমান আমরা নিজেরা পরস্পরে কি ইমানের দাওয়াত দিব আমরা তো নিজেরা সকলেই মুসলমান অথচ কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এরশাদ করেন দেখুন কোরআনে করিমের আয়াত দেখেন সুরা ইউসুফের একশো দশ নম্বর আয়াত আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমানদার আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তারা নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে তারা রোজা রাখে আল্লাহকে বিশ্বাস করে তারা জাকাত দেয় আল্লাহকে বিশ্বাস করে তারা হজ করে আল্লাহকে বিশ্বাস করে তারা জাহাজ করে আল্লাহকে বিশ্বাস করে তারা দান করে আল্লাহকে বিশ্বাস করেই তারা তাদের জীবনের প্রত্যেকটা কাজ করে কিন্তু ইল্লাহ মুশরিকুন কিন্তু তারা মুশরিক কারণ আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়তেছে কিন্তু দিলের মাঝে সিরিকি আকিদা এটা এক বিন্দু পরিমাণ হোক দিলের মাঝে এটা বৈশা গেছে আর শিরিক এটা হলো এমন বিষধর এমন বিষধর দিলের মাঝে যদি এক বিন্দু পরিমাণ শিরিক থাকে সেই দিলের মাঝে ইমান প্রবেশ করতেই পারে না সুতরাং নামাজ তো পড়তেছে কিন্তু শিরিকের কারণে নামাজ হচ্ছে না রোজা তো রাখতেছে শিরিকের কারণে রোজা হচ্ছে না হস্ত করে আসতেছে সিরিকের কারণে হক হচ্ছে না কোরআনে করিম দেখেন লাইন আশরাক্তা খুব বুঝে রাখো খুব জেনে রাখো এই হুকুম আল্লাহ তারা কাফেরদেরকে দিচ্ছেন না মুমিনদেরকে দিচ্ছেন লাইন আশরাক্তা যদি তোমাদের কোন কাজের মাঝে সামান্য পরিমাণ শিরিক হয়ে যায় লাইন আশরাক্তা তান্না আমালুকা তোমার জিন্দগির অতীত জিন্দগির যাবতীয় গুনাহগুলোকে শিরিক তো এত মারাত্মক ধরনের রোগ অতীত জিন্দগির যাবতীয় সবগুলোকে যাবতীয় নেকি গুলোকে সাথে সাথেই এই শিরিক এই জীবনের একটা শিরিক সমস্ত কিছুকেই তৎনত করে দেয় লায়াক বাতুন না সব ধ্বংস করে দেয় শিরিক হলো এরকম মারাত্মক রোগ আর যেই ক্ষমতা আল্লাহর যেই ক্ষমতা কার আল্লাহর জান্নাত দেওয়ার ক্ষমতা কার সন্তান দেওয়ার ক্ষমতা ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার ক্ষমতা পেরেশানি দূর করার ক্ষমতা আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর সেই ক্ষমতার জন্য আল্লাহর দরবারে হাত না তুলে দরবারে দরবারে ঘোরা এটা শিরিক না এই সিরিকের মাঝে যদি কেউ লিপ্ত থাকে এই সিরিকে লিপ্ত থাকার পর তার অতীত জিন্দিগির যাবতীয় আবাদত বন্দিগির অবস্থা কি হবে তার নামাজ এই নামাজের দাম কি তার রোজা এই রোজার দাম কি আর এখন তো এরকম অনেক দরবার বের হয়েছে নামাজ পড়তে হয় না রোজাও পড়তে হয় না হজ জাকাত কিছুই পড়তে হয় না শুধু হাত ধরলেই হয় তখন এই হাত ধরাতে তারা কোথায় নিয়ে যাবে বাই আত্ম শয়তানও নেয় বাই আত্মর নবীরাও নিতে এখন সে কার হাতে বাই আত ধরছে এটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথের বাই আত না এই বাই আত শয়তানের বাই আত শয়তানের দূষণের বাই আত হিসাব করে তো হাত ধরা দরকার ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ বলতেছেন মুমিন ওয়াদাক্কির তোমরা পরস্পরে দাওয়াতের আদান প্রদান করো দিন নিয়ে আলোচনা করো এটা তোমাদের জন্য সবচাইতে উপকারী এটা তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের যখন দেখা হবে সে জায়গায় দিন নিয়ে কিছু আলোচনা হবে ধর্ম নিয়ে কিছু আলোচনা হবে এবাদত নিয়ে কিছু আলোচনা হবে নামাজ নিয়ে কিছু আলোচনা হবে রোজা নিয়ে কিছু আলোচনা হবে কিভাবে একজন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা যায় কিভাবে একজন মানুষকে নামাজি করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আল্লাহ তারা বলতেছেন এই হলো মুমিনের সাথে মুমিনের পরিচয় দেখেন কোরআনে কারিমে আল্লাহ তালা বলতেছেন মুমিনদের পরস্পরের সম্পর্ক এবং ভালোবাসার ভিত্তিই হবে দাওয়াত দেখেন সুরাতৌবা একশো বারো নাম্বার আয়াত আয়াতগুলোর নাম্বারটা মনে রাখবেন বাসায় যাওয়ার পর কোরআনে কারিম খুলে এই আয়াতটার তর্জমা করবেন আয়াতটার তাফসির দেখবেন কোরআনটাকে বুঝার চেষ্টা করেন কোরআনটাকে পড়ার চেষ্টা করেন কোরআনে কারিমের সাথে সম্পর্ক করার চেষ্টা করেন আল্লাহ তালা কোরআনে করিমের সুরায় তৌবা একশো বারো নম্বর আয়াতের মাঝে এরশাদ করেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض والمؤمنون والمؤمنات মুমিন পুরুষ একজন পুরুষের সাথে আরেকজন পুরুষের সম্পর্ক ওয়াল মুমিন নারী একজন মুমিন নারীর সাথে আরেকজন মুমিন নারীর সম্পর্ক বাজুহুম আউলিয়া ও বাজ এরা একে অপরের বন্ধু একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষের বন্ধু একজন মুমিন নারী সে আরেকজন মুমিন নারীর বন্ধু এই বন্ধুত্ব কৃষির উপর প্রতিষ্ঠিত বন্ধুত্বের কাজ লাগবে না একজন আরেকজনের বন্ধু তো বন্ধুত্বের মহাব্বতের আদান প্রদান কিসের দ্বারা হয় আল্লাহ তালার কোরআনে করিমের মাঝে ارشاد করছেন তাদের একের সাথে অপরের ভালোবাসা একের সাথে অপরের মহাব্বত সেই মহাব্বতের ভিত্তি হলো ইয়ামুরু নাবিল মারুফ তারা একে অপরকে ভালোর দিকে ডাকে ওয়ান হাউনা আনিল মুনকার তারা একে অপরকে অন্যায় কাজে বাধা প্রদান করে এই হলো মহাব্বতের সম্পর্ক ওয়ায়ুকিমুন আসসালাত তার নামাজকে কায়েম করে একজনের সাথে আরেকজনের সম্পর্ক একজন আরেকজনকে নামাজের সময় হলে ডাকে মসজিদে নিয়ে আসে এই হলো একজন মমিন পুরুষের সাথে আরেকজন মমিন পুরুষের সম্পর্ক ওই জাকাত তারা জাকাত প্রদান করে আর তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে তাদের ভালোবাসার ভিত্তি হলো আল্লাহর দিকে ডাকা আল্লাহ বিরোধী কাজের মাঝে একে অপরকে না করে করা নামাজকে আদায় করা জাকাতকে প্রদান করা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা যে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের যে মহব্বত ভালোবাসা এই ভালোবাসার দাবি হল একে অপরকে ভালোর দিকে ডাকবে মন্দ কাজে বাধা দিবে এই চুক্তিতে বন্ধুত্ব হবে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে বন্ধুত্ব করবে বন্ধুত্বের চুক্তি কি বন্ধুত্বের দাবি কি তুমি আমাকে নামাজের দিকে ডাকবা এই হলো বন্ধুত্ব আমি যদি আজকে নামাজে না আসি খবর নিবা কেন আসলাম না তোমার সাথে সম্পর্ক দ্বারা যেন আমি নামাজি হই এই হলো সম্পর্ক আমার দ্বারা যদি অন্যায় হয়ে যায় তুমি আমাকে নিষেধ করবা এই হলো মুমিনের সাথে মুমিনের বন্ধুত্ব যে আমি অন্যায় করলে তুমি ধামা চাপা দিবা এটা মুমিন এটা বন্ধুত্বের দাবি না মুসলমান মুসলমান বন্ধুত্বের দাবি হলো আমি যদি অন্যায় করি তুমি বাধা দিবা আমি যদি নামাজে না আসি তুমি ডেকে আনবা আমি যদি জাকাত না দেই তুমি আমাকে জাকাতের জন্য দাওয়াত দিবা আমাকে জাকাতের কথা বলবা আমার দ্বারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের কোনো হুকুমের লঙ্ঘন হয়ে যায় তুমি আমাকে সতর্ক করে দিবে এই হলো একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক এই হলো একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের ভালোবাসা কারণ মহাব্বত ইমান কি বললাম মহাব্বত কি ইমান মহাব্বত এটার অপর নাম কি ইমান খুব বোঝার চেষ্টা করেন অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি আর মানবতা হলো এবাদত এবাদত কি মানবতা আর মহাব্বত কি ইমান এটা মুখস্থ করতে হবে এই কথাটা এই কথাটা যেন কোনোদিন মানে ভুলে না যায় এই কথাটা যেন কোনোদিন ভুলে না যায় ওই কথাটা কি মহাব্বত হলো ইমান আর মানবতা হলো ইবাদত মোহাব্বত হলো ইমান আর মানবতা হলো ইবাদত একজন মুসলমান একজন বেমানের সাথেও অন্যায় আচরণ করতে পারে না একজন কাফের সাথেও অন্যায় আচরণ করতে পারে না একজন মুসলমানের ধর্ম তাকে বলে যে অমুসলিম তার সাথেও তুমি অন্যায় আচরণ করতে পারো না তোমার দ্বারা যেন তার ইজ্জত তার সম্পদ তার সম্মান লঙ্ঘিত না হয় একজন মুসলমান একজন বেইমানের সাথেও সে সৎ আচরণ করবে তাকে ধোকা দিবে না তার সাথে প্রতারণা করবে না কেন মানবতা মানবতা এমনকি একজন মুসলমান তার দ্বারা একটা প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না বুখারি শরীফের হাদিস আল্লাহ তালার দরবারে এক নারী বেভিচারিণী নারী একটা কুকুর একটা ক্ষুধার্ত কুকুরের মুখে সে তার উড়না দ্বারা কুয়া থেকে পানি তুলে তুলে পানি পান করিয়ে দিল আর আল্লাহ তালার দরবারে সেই নারীটা তার এই কুকুরের সাথে উত্তম আচরণের বিনিময়ে জান্নাত লাভ করবে এটা বুখারির হাদিস এটা কি মানবতা এটা এবাদত মানবতা মুসলমানের ধর্ম মুসলমানদের কি শিক্ষা দেয় একটা পিঁপড়ার সাথে অন্যায় আচরণ করতে পারবা না অন্যায় ভাবে একটা পিঁপড়াও তোমার জানা যেন না মরে এটা হলো মুসলমানের ধর্ম মুসলমানদেরকে এই মানবতা শিক্ষা দেয় মা বাবার সাথে মহাব্বত যেই মহাব্বত রাখাটা ইমান মা বাবা যদি বেইমান হয় তাহলে তাদের সাথে মানবতা রক্ষা করতে হবে মা বাবা যদি বেইমান হয় আল্লাহর কালামের হুকুম তুমি যদি মুসলিম হও তোমার মা বাবা যদি বেইমান হয় মুসলিম হিসেবে তোমার দায়িত্ব যতদিন পর্যন্ত তারা জীবিত তাদের সাথে সৎ আচরণ করবে তোমার মা বাবা যেন কোনোদিন তোমার জবান থেকে একটা উপ শব্দ পর্যন্ত না শুনে এটা একজন মুসলিমের কাছে তার ইমান দাবি করে তোমার মা বাবা যদি বেইমান হয় বেইমান মা বাবাকে তার বেইমানের কারণেও তুমি মুসলিম ধমক দিতে পারবা না তার সাথে উত্তম আচরণ করো সে তোমার মা সে তোমার বাবা এটা হলো মানবতা এটা কি মানবতা এটা মানবতা ইসলাম মুসলিমদেরকে এই মানবতা শিক্ষা দেয় হাদিসের মাঝে আছে নবীর কাছে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন আমি খেদমত করব কার নবী বলতেছেন তোমার মার আমি খেদমত করবো কার নবী বলতেছেন তোমার মার আবার সাহাবির প্রশ্ন হে আল্লাহর রাসুল আমি খেদমত করবো কার নবী বললেন তোমার মার কার খেদমত মহব্বত কার এটা কিন্তু সাহাবি প্রশ্ন করেন নাই কারণ এই প্রশ্নের উত্তর আল্লাহর নবীর সাহাবির জানা ছিল মহব্বত কাকে করব এই প্রশ্নের উত্তর আল্লাহর নবীর সাহাবির জানা ছিল তাই আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেন নাই হে আল্লাহর রাসুল আমি সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে এই প্রশ্ন করেন নাই প্রশ্ন করতে আমি সবচেয়ে বেশি খ্যাতমত করব কার খ্যাতমত মানবতা এটা কি মানবতা আর মহাব্বত হলো ইমান মহাব্বত হলো ইমান মুসলমানদের মোহাব্বত হবে আল্লাহর সাথে আল্লাহ কালামের মাঝে বলতেছেন যারা ইমানদার তাদের দিলের মাঝে সবচাইতে বেশি মহাব্বত হবে আল্লাহর সাথে সবচাইতে বেশি মহাব্বত হবে আল্লাহর রসুলের সাথে মহাব্বত তো আল্লাহর সাথে মহাব্বত তো আল্লাহর রসুলের সাথে মহাব্বত তো আর কারো সাথে না সকলের সাথে মানবতা সন্তানের সাথে মানবতা স্ত্রীর সাথে মানবতা সমাজের সাথে মানবতা রাষ্ট্রের সাথে মানবতা সকলের সাথে মানবতা মহাব্বত না মহাব্বত হলো ইমান মহাব্বত হলো আল্লাহর সাথে মহাব্বত হলো আল্লাহর রসুলের সাথে মহাব্বত হলো আল্লাহর রসুলের দিনের সাথে তাই সমাজের দুষ্ট লোক সমাজের মাঝে যারা খারাপ যারা দুষ্ট প্রকৃতির একজন ইমানদার ব্যক্তিকে তাদের সাথে চলবে না অবশ্যই চলবে একদম গলায় গলায় ধরে চলবে হাত ধরে চলবে দেখলেই কোলাকুলি করবে কিন্তু মহাব্বত করবে না কিন্তু কি করবে না মহাব্বত করবে না তার সাথে লেনদেন আচার ব্যবহার দাওয়াত সবকিছু চলবে কিন্তু এই যে কলিজাটা এই কলিজার মাঝে তার জায়গা দেওয়া যাবে না কারণ কলিজার সম্পর্কটা আল্লাহর সাথে একজন মুসলিম একজন অমুসলিমের সাথে ব্যবসা করতে পারে ব্যবসা বাণিজ্য লেনদেন সমস্ত কিছু করতে পারে কিন্তু মহাব্বতের সাথে না মানবিক ভাবে যে আমার আচরণ দ্বারা সে যদি মুসলিম হয়ে যায় আমার আচরণ দ্বারা সে যদি মুসলিম হয়ে যায় এই জন্য একজন অমুসলিমের সাথে লেনদেন হবে সমাজের দুষ্ট লোকের সাথে একজন মমিন চলবে কেন আমার দ্বারা সে যেন ভালো হয়ে যায় এই জন্য চলবে একজন বেনামাজির সাথে একজন নামাজি চলবে কেন আমার দ্বারা সে যেন নামাজি হয়ে যায় এটা হল উদ্দেশ্য কিন্তু একজন মমিন একজন নামাজির দিলের সম্পর্ক কার সাথে আরেকজন নামাজির সাথে আল্লাহর জন্য মহব্বত মহাব্বত তো আল্লাহর জন্য আরসের নিচে ছায়া পাবে তারা যারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করবে একজন আরেকজনকে নামাজি হিসেবে মহাব্বত করবে দিনদার হিসেবে মহাব্বত করবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যকারী হিসেবে মহাব্বত করবে এই জন্য যাদের একে অপরের সাথে মহাব্বত হবে আল্লাহ তালা আরসের ছায়া তোলে সেই হাসরের ময়দানে যেই জায়গায় আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই ছায়ার নিচে আল্লাহ তালা এদেরকে জায়গা দিবেন সেই মহাব্বত আল্লাহর জন্য হবে স্ত্রীর সাথে মহাব্বত কার জন্য সন্তানের সাথে মহাব্বত আল্লাহর জন্য মুমিনের মূল মহাব্বত তো আল্লাহর সাথে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ইতিহাস দেখেন নবীর জীবনের একটা দৃষ্টান্ত আজকে আপনাদের সামনে আলোচনা করি সময় সংক্ষিপ্ত শেষ করার চেষ্টা করুন মক্কার এক কাফের সর্দার নাম তার উকবা ইবনে আবি মুআইদ নাম কি উকবা ইবনে আবি মুআইদ নামটা মুখস্ত করেন উকবা ইবনে আবি মুআইদ সবার নামটা মনে হইছে উকবা ইবনে আবি মুআইদ মক্কার কাফের সর্দার সর্দার কিন্তু কাফের সর্দার তার তো কিছু ভালো গুণও থাকতে পারে ওর কিছু ভালো গুণ ছিল সে গুণটা হলো সে কিছুদিন পরে পরে তার বাড়ির মাঝে বিভিন্ন অনুষ্ঠান করত ব্যবসায় যখন উন্নতি হইত সবাই দাওয়াত করে খাওয়াইত তো যত দুষ্ট প্রকৃতির হোক এটা তো বুঝে যে উনি ভালো মানুষ এটা তো বুঝে নিজ দুষ্টুমির রমরমা ব্যবসাটাকে চালিয়ে যাওয়ার জন্য নবীর দাওয়াতের বিরোধিতা করে নবীকে মেরে ফেলতে চায় কিন্তু জানে তো যে তিনি ভালো মানুষ এটা জানে না এটা জানে একবার তার মনের মাঝে ইচ্ছা হইল এই ভালো মানুষ তাকে দাওয়াত দেই ভালো মানুষ আল্লাহর রসুল ভালো মানুষ তার একটু দাওয়াত দিয়ে ঘরে আনি আল্লাহর রসুলকে দাওয়াত দিল যে আজকে আপনি একটু আমার বাড়িতে আসবেন আপনার দু চারজন সঙ্গীদেরকে নিয়ে আসবেন আমার ব্যবসার মাঝে উন্নতি হইছে আপনাদেরকে নিয়ে একটু বসবো একটু খাবো দাওয়াত দিলেন উকবা ইবনে আবি মুহিত নবীকে দাওয়াত দিল কাফির সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সঙ্গীদেরকে নিয়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন কারণ নবী জানেন সে খুব মেহমান নওয়াজ তার এই একটা ভালো গুণ আছে নবী জানেন নবী গেছেন খাবার সামনে নবী করিম সাল্লাহ আলাইহি মাঝে খাবার যে মাখাইছেন খাবারটাকে হাতের মাঝে তুলছেন মুখের মাঝে দিবেন কাফের সর্দার উকবা ইবনে আদি মুহিদ নবী করিম সাল আলাই সাল্লামের সামনে দাঁড়ানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটাকে মুখের সামনে নিয়ে কাফের সর্দার উকবা ইবনে আবি মুহিদকে বললেন উকবা এই যে দেখো আমার হাতে লুকমা এই লুকমাটা তোমার এই দত্তর খান থেকে তোলা লুকমা তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এই খাবারটা আমি মুখের মাঝে নিব কিন্তু উকবা তুমি যদি কালেমা না পড়ো এই খাবার আমি মুখের মাঝে নিব না আল্লাহর নবী খোদার পেয়ারা হাবিব সুস্পষ্ট ভাবে উকবা ইবনে মহিদকে বলে দিলেন দেখো তোমার সাথে পেটের পূজা করতে আসি নাই পেটের মাঝে ক্ষুদা শুধুমাত্র ক্ষুদা নিবারণের জন্য আমি রসুল্লাহ তোমার ঘরের মাঝে আসি নাই আসছি ইমানের দাওয়াত দেওয়ার জন্য ইমানটাকে যদি তুমি গ্রহণ করো তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তোমার সাথে আমার মহাব্বত ইমানের মহাব্বত আর এই মহাব্বতের ভিত্তিতে আমি তোমার ঘরে দু চার লোকমা খেতে চাই অন্যথায় আমি বিদায় হয়ে যাব এই রূপ মানিব না উকবা ইবনে আবি মুহিত উকবা ইবনে আবি মুহিত পেটের মাঝে পড়ে গেল একদিকে ইজ্জত রক্ষা করা অন্যদিকে নেতৃত্বকে রক্ষা করা উকবা ইবনে আবি মুহিত চতুর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠল যে আমার ঘরে কারণ উকবা জানে এই নবীর আল্লাহ এক এই নবীর কাবা এক এর জবান এক মোহাম্মদের জবানে মোহাম্মদ যা বলে তার ব্যতিক্রম মোহাম্মদ করে না এটা উকবা জানে না মোহাম্মদ চলে যাবে মোহাম্মদ এই লুকমা মুখের মাঝে নিবে না এটা উকবা জানে তাই উকবা বলে উঠল এটা হয় না আপনি না খেয়ে আমার বাড়ি থেকে চলে যাবেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম উকবা কালেমা পরে মুসলমান হয়ে গেল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গেছিলেন কাফের বাড়িতে কাফের সর্দারের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যান নাই ইমানের দাওয়াত দেওয়ার জন্য গেছেন যখন সে ইমানকে গ্রহণ করছে নবী তখন তার বাড়ি থেকে লুকমাকে মুখের মাঝে নিছেন তৃপ্তি সহকারে খাইছেন প্রেমের সাথে খাইছেন ভালোবাসার সাথে খাইছেন কারণ উকবা আবি মুঈদ সে তো এখন আর কাফের সর্দার না সে সাহাবি সে মুসলমান তাই সম্পর্ক কিসের সম্পর্ক হবে ইমানের সম্পর্ক একজন নামাজি আর একজন নামাজির সাথে সম্পর্ক ইমানের বেনামাজির সাথে সম্পর্ক ইমানের সম্পর্ক তাকে নামাজি বানানোর জন্য মহাব্বত অন্য কোন মহাব্বত নাই আর যদি তা না হয় বরং একজন বেনামেজির সাথে যদি মহাব্বত হয়ে যায় কলিজার মহাব্বত তাহলে সর্বনাশ এই মহাব্বত ইমান ছাড়া করে ফেলবে এই মহাব্বতটা ইমান ছাড়া করে ফেলবে বেনামাজির সাথে মহাব্বত মুমিনের হবে কেন তাকে নামাজি বানানোর জন্য অন্যথায় বেনামাজি নামাজিকে বেনামাজি বানায় ফেলবে ঠিক কি ঠিক না নামাজি যদি সেই আঙ্গিকে মহাব্বত না রাখে বেনামাজির সাথে সম্পর্ক করে দেখেন নামাজ ছুটবে নামাজ ছুটবে নামাজ ছুটবে এখন দেখেন উকবার ইতিহাস উকবা ভালো গুণের অধিকারী ছিল ইমান ছিল কিন্তু তারপর কি ঘটল নবীকে দাওয়াত দিল নবীর ব্যবহারে ইমান আনলো কিন্তু এই উকবা ইবনে আবি মহিদ ইমানকে অর্জন করলো ইমানকে আনলো কিন্তু তার মহাব্বত ছিল আবু জেহেলের সাথে উকবা ইবনে আবি মহিতের মহাব্বত ছিল আবু জেহেলের সাথে উকবা ইবনে আবি মহিতের কয়েকটার সম্পর্কটা ছিল উবাই ইবনে খালাফের সাথে উমাইয়া ইবনে খালাফের সাথে ওদের সাথে তার কলিজের একটা সম্পর্ক ছিল একসাথে মদ খাইত একসাথে আসর জমাইত সেই কলিজার মহাব্বতটা কাদের সাথে ছিল কাপেরদের সাথে তাদের সাথে একটা কলিজার মহাব্বত ছিল তাই উকবা আবি মহিত মুসলমান হয়ে গেছে এই সংবাদটা তার কাপের বন্ধুদের কানে কানে যখন বসল তার বাড়িটা ঘেরাও হয়ে গেল বন্ধুরা এসে বাড়ি ঘেরাও করছে এই তুমি শেষমেশ মুসলমান হয়ে গেলা একসাথে এই করতাম সেই করতাম এই সমস্ত কিছু ছেড়ে দিবা তুমি ছাড়া আমাদের আসর জমবে কেমনে তুমি এই কাজটা করবা আমাদের সাথে আলাপ আলোচনা করে করবা না এতদিনের তোমার সাথে মহাব্বত এই সমস্ত মহাব্বত গুলোকে আজকে শেষ করে দিবা সব বন্ধুরা আসছে এতদিনের বন্ধুত্ব এই সবাইকে বলে দিবে তোমাদের সাথে বন্ধুত্ব শেষ এখন বন্ধুত্ব মোহাম্মদের সাথে মোহাম্মদের ধর্ম সত্য মোহাম্মদের ধর্ম সত্য মোহাম্মদ সত্য নবী সমস্ত কিছু জানে সমস্ত কিছু বুঝে কিন্তু কলিজার সম্পর্কটা কার সাথে এই উবাই ইবনে খাল এগুলোর সাথে হইলে কলিজার সম্পর্ক তো কলিজার সম্পর্কের বন্ধু এদের কেউ স্বীকার করে কেমনে সেই উকবা ইবনে আবি মহিদ সবাইকে বলল বন্ধুত্ব টিকানোর জন্য বন্ধুদেরকে বলল দেখো মোহাম্মদের সাথে আমি কালেমা পড়ছি মুসলমান হয়েছি কিন্তু সেই কালেমাটা ইমানের কালেমা ছিল না ইজ্জত হেফাজতের কালেমা ছিল কিসের কালেমা ছিল ইজ্জত হেফাজতের কালেমা ছিল তখন বন্ধুরা আবদার করলো এই কালেমা যে তোমার ইমানের কালেমা ছিল না ইজ্জত হেফাজতের কালেমা ছিল সবাইকে জানাও মক্কাবাসী সবাইকে জানাও জানাও সবাইকে তুমি মুসলমান হও নাই তোমার কালেমাটা ইমানের কালেমা ছিল না তোমার কালেমাটা ইজ্জত হেফাজতের কালেমা ছিল উকবা সবাইকে জানাও দেখেন বন্ধুরা কোথায় নিয়ে যায় সবাইকে জানাইলো এইভাবে জানাইলে হবে না বন্ধুদের আরো আবদার যেই মুখ দ্বারা কালেমা পড়ত যেই মুখ দ্বারা মোহাম্মদের সাথে মোহাম্মদের সামনে কালেমা পড়ত সেই মুখ দ্বারা সবার সামনে মোহাম্মদের মুখের মাঝে থুথু মারতে হবে তাহলে বুঝবো তোমার কালেমাটা তুমি ইমানের সাথে পড়ো নাই তোমার কালেমাটা তুমি ইজ্জত হেফাজতের জন্য পড়ছো কত বড় জালেম কত বড় জালেম ছিল তারা কত বড় পাপিষ্ট ছিল তারা যেই নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে এবাদত হয় যে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ খুশি হন যেই নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ রাজি হয়ে যান যেই নবীর চেহারার দিকে মহাব্বতের সাথে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায় যে নবীর চারার দিকে মহাব্বতের সাথে তাকালে সিদ্দিক হওয়া যায় কাফের কত জালিম কত জালিম আবদার করলো উকবার কাছে সবার সামনে সেই নবীর চেহারার মাঝে থুতু দিতে হবে বন্ধুদের আবদার পালনে উকবার রওনা হয়ে গেল নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের দরবারের দিকে উকবার রওনা হয়ে গেল উকবার পিছনে মক্কাবাসী মক্কাবাসীদের বিশাল কাপেলা উকবার পিছনে পিছনে যায় দূর থেকে নবী করিম সাল্লু যখন উকবাকে দেখলেন নবীর নিষ্পাপ চেহারাটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল নবী দেখলেন কালকে তো উকবা মুসলমান হয়েছে আমার সামনে উকবা মুসলমান হয়েছে উকবা আমার সাহাবি বিশাল কাফেলা নিয়ে উকবা আসতেছে হয়তো বা পুরা কাফেলাটাই মুসলমান হয়ে যাবে মোহাব্বতের সাথে নবী করিম সাল্লাহ আলাইহি সামনের দিকে এগুলেন নবী তো মহাব্বতের সাথে এগুচ্ছেন কিন্তু উকবার মনের মাঝে ছিল শত্রুতা উকবার মনের মাঝে ছিল আবু জেহেলের মহাব্বত মনের মাঝে ছিল আবু লাহাবের মহাব্বত উবাই ইবনে খালফের মহাব্বত উমাইয়া ইবনে খালফের মহাব্বত নবী করিম সাল্লাসাল্লাম আলাইহি উকবাকে দেখে যখন সামনে এগিয়ে আসলেন নবীর সাথে উকবা যখন মুখোমুখি হয়ে গেল উকবা নবীর চেহারার মাঝে থুথু মেরে দিল আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলল সকলের সামনে নবীকে বেজতি করল যেই মুখে কালকে কালেমা পড়ছিলাম আজকে সকলের সামনে সেই মুখ দ্বারা তোমার কালেমার মাঝে থুথু মেরে গেলাম কই গিটা কই গেটা ফাইটা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে কেঁদে ফেললেন নবী চোখের কান্নাকে আটকে রাখতে পারলেন না আল্লাহ তাআলা আরশ থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার নবীর কাছে যাও আমার নবীকে বলো নবী যেন চোখের পানিগুলোকে মুছে ফেলে নবী যেন না কাঁদে জালেমের এই জুলুমের প্রতিশোধ আমি আল্লাহ নিব ফুরকান খুলে দেখেন কোরআনে করিমের মাঝে এই ঘটনাটা আল্লাহ তালা আলোচনা করছেন ইত্তাখালতু মা'আর রসুলি খালিলা আল্লাহ আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন হে আমার রাসুল আপনি সান্ত্বনা গ্রহণ করেন চোখের পানিটাকে আপনি মুছেন চোখের পানিটাকে আপনি মুছে ফেলুন এমন একদিন আসবে অবশ্যই এমন একদিন আসবে যেই দিন এই জালেমের অবস্থা এরকম হবে সে নিজের হাতে নিজের আঙ্গুলের গোস্তুগুলো চাবায়া চাবায়া খাইবে ويوم يعض الظالم على يديه يقول শাসরের ময়দানে চিৎকার করতে বলতে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিদ মা'আর القول خليلا চিৎকার করে করে সে বলবে হায় আফসোস হায় আফসোস ইয়া লাইতানি ইত্তাখালতু মা'আর রাসূলি খালিলা আমি যদি সেই দিন রসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম সেই দিন যদি আবু জেহেল আবুল আহাব সাইবা তাদেরকে না করে দিতাম তাদের বন্ধুত্বকে সেই দিন যদি অস্বীকার করতাম ইমান তো আমি এনেছিলাম প্রতি বিশ্বাস তো আমি করেছিলাম কিন্তু বন্ধুত্বদের বন্ধুদের বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য জন্য এই ইমানটা আমার হাতছাড়া হয়ে গেছে ইমানটা চিন্তাই হয়ে গেছে চিৎকার করবে আগরের ময়দানে কিন্তু সেই দিনের সেই চিৎকার তার কোনো কাজে আসবে না সেই দিনের চিৎকার তার কোনো উপকার দিবে না আল্লাহ তাআলা কোরআনে করিমের মাঝে এই জীবন্ত ঘটনাটা আলোচনা করছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মমিনদের জন্য আল্লাহ তালা সমস্ত মমিনদেরকে বলতে চান দুষ্ট বন্দুক সাইরা দাও আল্লাহ কি বলতে চান দুষ্ট বন্ধুত্বকে ছাড়ে দাও ইমানের বন্ধুত্ব করো নামাজির সাথে বন্ধুত্ব করো বন্ধুত্বের মাঝে এই কারণে বন্ধুত্ব করো বন্ধুর সাথে চুক্তি করো তুমি আমাকে আল্লাহর পথে ডাকবে অন্যায় বাধা দিবে এই বন্ধুত্ব করো আর বন্ধুত্ব যদি হয় বেনামাজির সাথে বেনামাজি তুমি নামাজি ছিলে বেনামাজি তোমাকে বেনামাজি বানায় ফেলবে হাসরের ময়দানে তোমার চিৎকার হবে কেন একজন নামাজি মানুষকে বন্ধু বানাইলাম না কেন একজন রোজাদার মানুষকে বন্ধু বানাইলাম না কেন একজন আল্লাহ মানুষের সাথে মহাব্বত করলাম না কেন একজন দায়ের সাথে আমার বন্ধুত্ব হলো না কেন ওই বেনামাজির সাথে বন্ধুত্ব করলাম কেন ওই মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করলাম কেন ওই জীবৎকারীর সাথে বন্ধুত্ব করলাম কেন আমি বন্ধুত্ব করলাম সেই আড্ডাবাজের সাথে কেন আমি রাস্তার মুড়ে মুড়ে বন্ধুত্ব করলাম ওই সমস্ত দুষ্ট প্রকৃতির ছেলেদের সাথে যারা হুজুর দেখলে মোল্লা দেখলে রাস্তায় চিৎকারি করত কেন বন্ধুত্ব করলাম চিৎকার হবে হাসরের ময়দানে কিন্তু বন্ধুরা যুবকরা সমাজের বৃদ্ধ মুরব্বীরা সকলের কাছে আবদার সেই দিনের সেই চিৎকার সেদিনের সে আফসোস কোন কাজে আসবে না সেদিন তো আফসোস করতে করতেই জীবন যাবে আফসোসের কোন উপকার পর্যন্ত পাওয়া যাবে না সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান আল্লাহর পথে আসেন নামাজির সাথে বন্ধুত্ব করেন বন্ধুত্বের চুক্তি করেন বন্ধুর সাথে চুক্তি করেন তুমি আমাকে আল্লাহর দিকে ডাকবে আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় বাধা দিবে আমাকে নামাজের পথে ডাকবে নামাজের সময় হলে আমাকে মনে করিয়ে দিবে তোমার সাথে আজ থেকে আমার বন্ধুত্ব জোর করে আমাকে মসজিদে নিয়ে আসবে আসতে না চাইলে আমার উপরে শক্তি প্রয়োগ করবে তবু তুমি আমাকে মসজিদে আনবে এই বন্ধুত্ব শুরু করুন এই বন্ধুত্ব শুরু করতে আমরা রাজি আছি না এই বন্ধুত্ব শুরু করতে হবে আল্লাহ কোরআনে কারিমের মাঝে বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বাযু একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের বন্ধুত্ব হবে বন্ধুত্বের চুক্তি হবে ইয়ামুরুনা বিল মারুফ তারা একে অপরকে আল্লাহর দিকে ডাকবে সত্যের দিকে ডাকবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার একে অপরকে অন্যায় কাজ হলে বাধা দিবে করেন দেখো তোমার বন্ধুত্ব যদি ইমানের বন্ধুত্ব না হয় তোমার বন্ধুত্ব যদি নামাজের বন্ধুত্ব না হয় তোমার বন্ধুত্ব যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের বন্ধুত্ব না হয় মৃত্যুর সাথে সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বন্ধুত্বের সমাপ্তি হবে সেই বন্ধুত্ব টিকবে না সে বন্ধুত্ব টিকবে না সে বন্ধুত্ব টিকবে না সে বন্ধুত্ব টিকবে না বরং সে বন্ধু শত্রুতায় পরিণত হবে সমস্ত বন্ধুরা সেই দিন একে অপরের শত্রুতে পরিণত হবে ইল্লাল মুত্তাকি শুধু মুত্তাকিদের বন্ধুত্ব টিকবে শুধু নামাজিদের বন্ধুত্ব টিকবে শুধু রোজাদারদের বন্ধুত্ব টিকবে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের মাঝে যারা আনুগত্য করতে তাদের বন্ধুত্ব টিকবে স্ত্রীর সাথে বন্ধুত্ব হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য বন্ধুত্ব হবে সন্তানের সাথে বন্ধুত্ব হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের বন্ধুত্ব হবে ইমামের সাথে বন্ধুত্ব হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে আনুগত্যের বন্ধুত্ব হবে পেট পূজার বন্ধুত্ব হবে না পেট পূজার বন্ধুত্ব হবে হ্যাঁ। পেট বেতন যুক্ত হবে না আজকে ইমামকে ডাকা হয় বাড়ির মাঝে খাওয়ানোর জন্য তারপর আলোচনা করা হয় আমাদের মসজিদের ইমাম এলাকার ইমাম তো তার হক আছে ইমামকে ডাকা হয় দাওয়াত দেওয়ার পর ইমাম সাহেবকে বলা হয় হুজুর আপনার আপনাকে আমার বাড়িতে আনলাম হাসরের মদনে কিন্তু আপনাকে ধরুন খুব সাবধান খুব সাবধান খুব সাবধান হই এই বন্দুক তো টিকবে না এই বন্ধুত্ব টিকবে না ইমাম যদি সেই সেই বন্ধুত্ব করে ইমাম নিজে ফাইসা যাবে ইমাম যদি সেই বন্ধুত্ব করে পেট পূজার বন্ধুত্ব করে সেই ইমাম ফাঁসবে সেই ইমামের সার নাই আল্লাহর দরবারে বন্ধুত্ব হবে আমর বিল মারফ বন্ধুত্ব হবে নেহি আনিল মুনকার সত্যের পথে ডাকার বন্ধুত্ব হবে অন্যায় হইলে বাধা প্রদানের বন্ধুত্ব হবে আমরা সকলেই পরস্পরে এই বন্ধুত্ব করতে রাজি আছি না তারা কাদের কাদের সাথে বন্ধুত্ব করব সবাই সবার সাথে বন্ধুত্ব করব আজকে থেকে নতুন ভাবে চুক্তি হবে নতুন ভাবে পরিচয় হবে নতুন ভাবে আবার আলোচনা হবে যে ভাই আপনি আমাকে নামাজের দিকে ডাকবেন এই কথা একে অপরকে বলতে পারবো কি পারবো না সকলেই নিয়োগ করি অপরের সাথে স্ত্রীর সাথে ঘরে গিয়ে আলোচনা করি যে আমার দ্বারা যদি বিপদ হয় তুমি আমাকে বাধা দিবা তোমার দ্বারা যদি বিপদ হয় আমি তোমাকে বাধা দিব এই চুক্তি করতে পারবো না নামাজের সময় হইলে তুমি আমাকে ঘুম থেকে তুলে দিবা আমি তোমাকে ঘুম থেকে তুলে দিব এই চুক্তিটা আমরা করতে পারবো কি পারবো না সন্তানের সাথে চুক্তি করি বাবা নামাজের সময় হয়ে গেলে তুই আমাকে মসজিদে যাইতে বলবি চুক্তি করি এছাড়া এই সন্তানের সাথে মহাব্বত টিকবে না সন্তান আমাকে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করবে আমি সন্তানকে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করব শত্রুতা হবে আল্লাহ তালা আমাদের পরস্পরের এই মহাব্বতকে জান্নাতে যাওয়ার উচিলা হিসেবে কবুল করুক পরস্পরের এই সম্পর্ককে জাহান নাম থেকে বাঁচার উচিলা করুক আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম ونريهم